শহীদের রক্তের কণায় কণায় লাখ লাখ সৈনিকে উঠবে সেই তৌহিদি জনতার বিপ্লবীরা ইথারে ইথারে তাই ছুটবে সেই তৌহিদি জনতার বিপ্লবীরা ইথারে ইথারে তাই ছুটবে শহীদের রক্তের কণায় কণায় লাখো লাখ সৈনিক উঠবে সেই তৌহিদ জনতার বিপ্লবী ডাক ইথারে ইথারে তাই ছুটবে সেই তৌহিদ জনতার বিপ্লবী ডাক ইথারে ইথারে তাই ছুটবে জিহাদের ময়দানে সত্যের সংগ্রামে জানমাল দিয়ে ওরা লড়েছে মরে আর মারে যারা জান্নাতি হয় তারা আল কোরআনে জিহাদের ময়দানে সত্যের সংগ্রাম জানমাল দিয়ে ওরা লড়েছে মারে আর মারে যারা জান্নাতি হয় তার আল কোরআনে ওরা পড়েছে এগিয়ে চলে শুধু নিয়ে প্রতয় ইসলামী দেশ তারা গড়বে ইসলামী দেশ তারা গড়বে শহীদের রক্তের কণায় কনায় লাখো লাখো সৈনিক উঠবে সেই তৌহিদি জনতার বিপ্লবী ডাক ইথারে ইথারে তাই ছুটবে সেই তৌহিদি জনতার বিপ্লবী ডাক ইথারে ইথারে তাই ছুটবে ভয় নাই ভয় নাই নাই ভয় চলো যাই শহীদের কাফেলা ভয় নাই ভয় নাই নাই ভয় চলো যাই শহীদের কাফেলা হাত ছাড়ি দিয়ে ওই ডাকছে যে পথ আলোকিত কোরআনের আলো ভয় নাই ভয় নাই নাই ভয় চলো যাই শহীদের কাফেলা শহীদের আহ্বানে পথের সন্ধানে রক্ত সাগরে ওরা ভেসেছে ফিরবে না কভু তারা হয়ে তাই দিশে হারা মরণ খেলা ওরা মেতেছে শহীদের আহ্বানে পথের সন্ধান রক্ত সাগরে ওরা ভেসেছে ফিরবে না কভু তারা হয়ে তাই দিশে হার মরণ খেলা ওরা মেতেছে ঝেড়ে ফেলে দিয়ে আজ শত সংশয় বাতিলের সাথে তারা লড়বে বাতিলের সাথে তারা লড়বে শহীদের রক্তের কণায় কণায় লাখ লাখ সৈনিক উঠবে সেই তৌহিদি জনতার বিপ্লবীরা ইথারে ইথারে তাই ছুটবে সেই তৌহিদি জনতার বিপ্লবীরা ইথারে ইথারে তাই ছুটবে শহীদের রক্তের কণায় কণায় লাখো লাখো সৈনিক উঠবে সেই তৌহিদি জনতার বিপ্লবীরা ইথারে ইথারে তাই ছুটবে সেই তৌহিদি জনতার বিপ্লবীরা ইথারে ইথারে তাই ছুটবে সেই তৌহিদি জনতার বিপ্লবীরা ইথারে ইথারে তাই ছুটবে সেই তৌহিদি জনতার বিপ্লবীরা ইথারে ইথারে তাই ছুটবে